আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুল হিল আমিন আম্মাবাদ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস আমাদের নিয়মিত ধারাবাহিকভাবে চলতেছে আশা করি আপনারা আমাদের এই দার্শে হাদিস থেকে উপকৃত হচ্ছেন হাদিসের আলোকে জীবন গড়ার জন্যে মাসলা মাসাইল জানার জন্যে ইসলামের বিধান জানার জন্যে আপনারা সানন্দে আগ্রহ সহকারে এই অনুষ্ঠান নিয়মিত দেখছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই এবাদতকে কবুল করে নিন এবং ভবিষ্যতে এর সঙ্গে আমাদের থাকার তৌফিক দান করুন আমিন ইতিপূর্বে আলোচনা হয়েছে সালাত এর দুইটা দিকের একটা বাহ্যিক একটা আত্মিক আত্মিক দিকটার ব্যাপার গুরুত্ব দেওয়া বাহ্যিকটাও যেমন গুরুত্ব দেওয়া জরুরি আমরা ইতিপূর্বে বলে এসেছি এ পর্যায়ে আপনাদের কাছে আমরা যে হাদিসটি পাঠ করব সেটি হল ওয়ান আবি ইদারিন রাজি আল্লাহ আনহু কাল কাল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইদা কামা হাদুকুম আল হাসা রাহমাতা রাহুল খামসা বিসনাদিন শাহি ওয়াজাদ আহমদ ওয়াহিদাতান ওফিস শাহি আন মুআইকিবিন নাহবুহু বেগাইর তালিল আবুদার রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইদা কামা হাদুকুমফিসালাহ যখন তোমাদের কেউ সালাতে দাঁড়িয়ে যাবে ফালা ইয়ামসাহ আল হাসা সেজন্য সেজা যখন দিবে বা দাঁড়িয়ে থাকবে সেই অব সেজদা অবস্থায় যদি কঙ্কর থাকে ছোট ছোট কাকর থাকে বা ছোট ছোট পাথর থাকে বা যে কোনো জিনিস থাকে সেখানে সেজদা দিতে কষ্ট হয় এখানে আল্লাহ নবী কঙ্করের কথা বলছেন কারণ সেই যুগে কার্পেট ছিল না মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মসজিদের কার্পেট ছিল ছোট ছোট কঙ্কর এখানে এখন যে উন্নত মানের কার্পেট নিচে আবার গদি স্পঞ্জ এই ধরনের এত সুন্দর কোনো ব্যবস্থা ছিল না বরং এর কার্পেট বা মাদুর ছিল পাথর পাথর দিয়ে মাটির মধ্যে বিছানো হয়েছিল এখানে সালাত আদায় করতেন সাহবা একরাম আর পাথর মক্কা মদিনা এগুলি পাথরের জমিন এই পাথরালি জমিনে যেখানে পাথরেই থাকে আল্লাহ নবী বলেন যখন কেউ সালাত আদায় করবে এই পাথর যেন কি করে না সেজন্য নড়াচড়া করে না বা এটাকে সরিয়ে না দেয় কারণ কারণ আল্লাহর রাহমাত তাকে তার কাছে আসতে থাকে তার সামনে আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে তাহলে আমরা বুঝলাম সালাদ যখন আমরা আদায় করব। তখন কেউ সালাতরত অবস্থায় কোনো প্রকার পাথর বা কঙ্কর বা ছোট পাথর এটাকে নড়াবে না এ হাদিসটি পাঁচজনে বর্ণনা করেছেন সহি সনদে ইমাম আবু আহমাদের বর্ণায় অতিরিক্ত আছে ওয়া হেদাতান আউ দা প্রয়োজন যদি হয় একবার সেজদার জায়গা থেকে পাথরগুলিকে বা যা সমস্যা করতেছে কাঠ বা খোটা বা যা কিছু বা কাটা এটাকে একবার সরিয়ে দেওয়া যাবে একবার একবার দা অথবা সেই অবস্থায় সারাত করবে অর্থাৎ একবারের বেশি এই কাজ করাবে না কারণ যখন একবার দুইবার তিনবার চারবার করবেন তখন আপনার সালাতের খুশু খুজু একাগ্রতার মাঝে বিভ্রাট সৃষ্টি হবে এক সমস্যা সৃষ্টি হবে এজন্যে আল্লাহ নবী আলিসাল্লাম এই ছোট্ট কথাটুকু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একবারের অতিরিক্ত করা যাবে না কারণ করলে সালাদ যে উদ্দেশ্যে আমি আদা করতেছি আল্লাহকে ভয় ভীতি আল্লাহর সঙ্গে মহাব্বাত আল্লাহর সঙ্গে মোনাজাত আল্লাহর সঙ্গে যেন নীরবে কথা বলা এটার কিন্তু বিঘ্নটা ঘটবে যার ফলে এই ধরনের কাজ আমাদের কাছে করা সহি নয় অফিস সাহি আন মুআকিবিন নাহবহু বেগাইরে তালিল আল্লাহ নবী আলিসালাম থেকে সহি অর্থাৎ বোখারিতে এই হাদিসের বর্ণনা এসেছে বা সহি হাদিসের বর্ণনা এসেছে সেটা এইভাবে যে সেখানে কোনো কারণ দর্শানো হয় নাই অর্থাৎ অন্য ওপরে কিন্তু কারণ দর্শা হয়েছে ফাইনার রাহমাতা তোয়াজেও আল্লাহর রাহমাত এখানে কি করে মোয়াজা মানে আসতে থাকে আর শাহির মধ্যে যেটা বর্ণিত হয়েছে সেখানে কিন্তু কারণ বর্ণনা করাই নাই একবার সরিয়ে দেওয়া যায় যাচ্ছে এটুক মোট কথা আমরা হাজির দ্বারা জানতে পারলাম যে প্রিয়জন যদি হয় তাহলে একবার হাত দিয়ে সেজদার জায়গাতে বা কাটা বা কিছু যদি থাকে যেটা কষ্টদায়ক সরাত কিন্তু এভাবে একবার করা যায় وعن عائشة رضي الله تعالى عنها قالت সাআল তো রাসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আনিল ইলতিফাত ফি الصلاة فقال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد رواه البخاري আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসূল সালাতের মধ্যে নামাজের মধ্যে কেউ যদি ডানে বামে দেখে তাহলে এর হুকুম কি এর বিধান কি এটা কি জায়েজ আছে না নাই এতে কি নামাজ নষ্ট হবে না কি এ ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম আল্লাহ নবী আসরাতাম বললেন হো ইখতলাসুন ইখতালিসহু শৈতান মিন এটা শয়তানের পক্ষ থেকে ইখতলাস অর্থাৎ শয়তান কি করে তাকে ছিনিয়ে নেয় তার সালাতের তার দৃষ্টিটাকে শয়তান তার দৃষ্টি ছিনিয়ে নিয়ে ডানে বামে করে ফেলে তার নামাজে ডিস্টার্ব করার জন্যে মানুষের আল্লাহর বান্দার নামাজ সালাতে ডিস্টার্ব করার জন্যে শয়তান কি করে তার চোখের দৃষ্টিকে সে জোর করে ডানে বামে করে দেয় তাহলে এইভাবে যে ডানে বামে শয়তান করে এই জন্য যাতে করে তার সালাতের খুশু খুজু নষ্ট হয়ে যায় এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أحدكم في الصلاة فإنه يناجي ربه فلا يبصقن بين يديه ولا عن يمينه তিনি বলেন বলেছেন যখন তোমাদের কেউ সালাত আদায় করে নামাজ পড়ে ফাইনাজি রব্বাহ সে তার আল্লাহর সঙ্গে তার প্রতিপালক মহান রব্বুল আলমিনের সঙ্গে যেন মোনাজাত করে মোনাজাত মানে সে যেন সঙ্গোপনে সে যেন ধীরে ধীরে আল্লাহর সঙ্গে যেন কথা বলতেছে এই মুহূর্তে সে যেন কোনো থুথু যেন নিক্ষেপ না করে তার সামনে এখন একজনের মুখে থুথু এসে গেছে কি করবে তাহলে সাথে হয়তো তার মিন্দিল বা রোমাল বা কোনো টিস্যু বা কিছু নেই এই মুহূর্তে তাকে থুতু হয়তো ফেলতেই হবে তাহলে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন সামনের দিকে যেন থুতু না ফেলে ওয়ালা আনি এবং ডান দিকেও যেন তার থুথু না ফেলে কারণ ডান দিকে ফেরেস্তারা থাকে ওলাকিন আন শেমালি তাহতা কাদামে বরং তার বাম দিকে পায়ের নিচে ফেলবে এই থুতুটা মোত্তাফাকুন আলাই হানিস ইমাম বুখারি এবং মুসলিম তাদের শশা সহি গ্রন্থে বর্ণনা করেছেন অফি রিওয়ায়া অন্য বর্ণনা আও তাহতা কাদামে অথবা তার পায়ের নিচে তাহলে আমরা বলছি পায়ের নিচে বলতে অনুমান আছে সীমাল অর্থাৎ বাম পায়ের নিচে ফেলতে হবে এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে সালাত এমন একটা ইবাদাত যেখানে মানুষ তার আল্লাহর সঙ্গে কথা বলে ওলা ওলামা ইকরাম বলেছেন যে যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে কি করো তুমি সালাতে দাঁড়িয়ে যাও যখন তুমি সালাত আদা করবে মনে করবে তুমি যেন আল্লাহর সঙ্গে কথা বলছো আর যখন তুমি চাইবে মহান রব্বুল আলমিন তোমার সঙ্গে কথা বলুক তখন তুমি কোরআন পড়া শুরু করে দেবে কারণ কোরআন তেলাওয়াত কারবানি কোরআন মহানব্বুল আলমিনের পবিত্র কালাম এই কোরআন যখন আপনি পড়বেন আপনি তেলাওয়াত করবেন তখন তখন কিন্তু এটাই যে মহান রব্বুল আলমিন যেন আপনার সঙ্গে কথা বলতেছে বন্ধুগণ এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রিয়জন যদি হয় তাহলে কি করা যাবে থুথু বামে কিন্তু এই পাকা মসজিদ বর্তমানের কার্পেটের মসজিদে নয় বরং তখন তো মাটির মসজিদ ছিল সেখানে সেটা রাখলে মাটিতে সেটা শুষে যেত মিটে যেত বর্তমান চলবে না তাই সনাতত অবস্থা এখন তো মিন্দিল বা রুমালের ব্যবহার সচরাচর হয়ে গেছে এটা রাখবে তার মধ্যে ফিকবে এই মসজিদ নষ্ট না করে সেটা আমাদের মনে রাখতে হবে ছোট্ট একটি ব্রেকের পরে আবারও আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু ছোট্ট বিরতির পরে সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শ হাদিসের নিয়মিত দার্স আমাদের ধারাবাহিকভাবে চলছে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই আলোচনাকে কবুল করে নিন আল্লাহ আমিন আমরা এ পর্যায়ে আলোচনা করতেছিলাম সালাতে খসু এবং খজু সালাত একাগ্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে ভয় ভীতি নিয়ে এর বাহ্যিক এবং আত্মিক সমন্বয়ে সালাত আদায় করা মোহান রব্বুল্লাহ আলমিনের সঙ্গে নামাজি যেন কথা বলে কাজী আপনি যদি কোনো আপনার বড় কোনো ব্যক্তির কাছে সামনে দাঁড়িয়ে যান কোনো প্রেসিডেন্ট কোনো মন্ত্রী কোনো আপনার দায়িত্বশীল ওইখানে আপনি কি দাঁড়াবার সময় নড়াচড়া করবেন ডানে বামে দেখবেন এদিক ওদিক করবেন অমনোযোগী হবেন এটা কখনই হতে পারে না তাহলে মহান রব্বুল্লাহ আলমিন যিনি আপনার অন্তর্জামী আপনার সৃষ্টিকর্তা এবাদত ফরজ করে দেওয়া হয়েছে আপনার প্রতি আর এই ফরজ কাজটা আদা করতে গিয়ে আপনি ডানে বামে সামনে আর মনের দিক থেকে এদিক ওদিক আসেন সালাতে কিন্তু মন চলে গেছে দুনিয়ার সব কোথায় যেন ঘুরে বেড়াচ্ছে এইটা কি হওয়া উচিত কক্ষই না এর জন্য একজন সালাত আদায়কারী নামাজিকে এ কথা সবসময় স্মরণ রাখতে হবে যে সালাত আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে আল্লাহর সঙ্গে ভালোবাসা সৃষ্টি করার জন্যে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্যে সালাদ কেয়ামতের মাঠে আমি সালাদ দিয়ে পাশ হয়ে যাব আর পাশ করে আমি জান্নাত চলে যাব তাহলে মনে রাখতে হবে খুব কায়মনে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এহসানের সঙ্গে বারবার বলেছি যে আমি এবাদত করতেছি সালাদ যেন আমি আল্লাহকে দেখতেছি ফাইল্লাম তাকুন এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি সা- তা না হয় তাহলে অবশ্যই মহান রব্বুল আলমিন তোমাকে দেখতেছে তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন আর আমি সালাতে এদিক ওদিক কোথায় তিনি অন্তর যাবে আমার অন্তর কোথায় যাচ্ছে এটা কি উচিত হবে বলেন তো বন্ধু এটা কি আপনার জন্য ঠিক হবে এটা কি কাউরির জন্য ঠিক হবে এটা কখনোই হতে পারে না এজন্যে আমাদেরকে একেবারে একাগ্রতার সঙ্গে সালাত আদা করার চেষ্টা করতে হবে ওয়ানহু قال كان كرام لعائشة رضي الله تعالى عنها سترت به جانب بيتها فقال لها النبي صلى الله عليه وسلم عميت عن كرامك هذا فإنه لا تزال تصابره تعرض لي في صلاتي রাহুল البخاري আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা বর্ণনা করছেন কে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কাপড় ছিল যে কাপড়টা বিভিন্ন রঙের পাতলা একটা কাপড় এর মধ্যে বিভিন্ন রঙের ছাপের কাপড় প্রিন্টের কাপড় যেটা আল্লাহ নবী আলিসালামের সহধর্মিনী মা আয়সা তালা তালানহা তার বাড়ির এক কোনো সাইডে পর্দা হিসাবে ঝুলিয়ে রেখেছিলেন আল্লাহ নবী আলিসালাম ওই পর্দাটা সামনে করে তিনি সলাত আদায় করতেছিলেন ফকাল আল্লাহ সাল্লাম আমি তি আন্না হা কেহাদা আয়সা তোমার এই যে দাগ দাগ বায়ের মধ্যে কিছু ছবি ছবি টবি রয়েছে বিভিন্ন সিনারির বিভিন্ন এর ছাপ রয়েছে এটা আমার থেকে সরাও কারণ কারণ এর যে ছবিগুলা ছবি বলতে এখানে কোনো হাইওয়ানের ছবি বা কোনো জন্তুর ছবি এমন কথা না গাছপালা বা ছাপ এর ছবিগুলা এর দাগগুলা আমার সালাতের মধ্যে ডিস্টার্ব করছে কাজে এই যে সালাত রত অবস্থায় আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার ব্যাঘাত ঘটতেছে আমার একাগ্রতার মাঝে কাজে এগুলিকে সরাও আয়সারাজি আল্লাহ তালাকে আল্লাহ নবী নির্দেশ করলেন রাহুল বুখারি হাজরত ইমাম বুখারি বর্ণনা করেছেন এ দ্বারা আমরা বুঝতে পারলাম যেখানে সালাত আদায় করা হবে যাই নামাজ হোক বা তার সামনে ওয়াল হোক বা তার সামনে পর্দা বা কাপড় হোক এমন করা যাবে না যেটা সালাতের মধ্যে ব্যাঘাত ঘটে দৃষ্টি ওইদিকে বারবার যায় আর যে জায়নামাজগুলি বিভিন্ন ধরনের রঙের ঢঙ্গের করা হয় বা সামনে হয়তো বিভিন্ন ধরনের রঙের পর্দা রাখা হয় বা কাপড় মনে রাখতে হবে এমন জায়নামাজ বা এমন কার্পেট বা এমন মসজিদের সামনেগুলি অনেক সময় দেখা যায় মেহরাবের সামনে মেহরাবের জায়গাটা এমন পাথর দিয়ে চকমক করে রাখা হয়েছে যেখানে বারবার হয়তো দৃষ্টি কেড়ে দিচ্ছে দৃষ্টি চলে যাচ্ছে এক্ষেত্রে আমরা বলবো যে এই ধরনের যদি নামাজ ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আপনার এগুলি করা বা রাখা ঠিক হবে না এ হাদিসটি বোখারি মুসলিমে আম্বেজানিয়া আবু জাহাব এর ঘটনাতে আউ বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন সেখানে আছে আনসালাহাতি আল্লাহ নবী আলিসালামকে আবু জাহাম রাজি আল্লাহ তালাহ একটা কাপড় গিফট করেছিলেন একটা জামা বা কাপড় গিফট করেছিলেন এইটার মধ্যে কিছু কি ছিল দাগ কাটা কাটা ডোরা ডোরা এই কাপড়টা আল্লাহ নবী শরীরে পরিধান করে সালাত আদায় করতেছিলেন আর সালাতে বারবার ডিস্টার্ব হচ্ছিল তাকে গাফিল করে দিচ্ছিল ওইদিকে দৃষ্টি চলে যাচ্ছিল আল্লাহ নবী আলিসাল্লাম বললেন যাও এই কাপড়টা আবু জাহামকে দিয়ে একটা খামিসা বলা হয় চাদর বলেন যে এই কাপড়টা তাকে ফেরত দিয়ে আবু জাহামকে তাকে বলো আমবে জানিয়া এক প্রকার ইয়ামানের সুতির কাপড় ওই কাপড় যেন আমাকে দেয় সাধারণ সাদামাঠা কাপড় কেন আল্লাহ নবী আলিসাল্লাম যদি ওই আবু জাহামকে সরাসরি ফেরত দিত হয়তো মনের মধ্যে দুঃখ পেত কষ্ট পেত অনেক সময় এমন দেখা যায় কেউ যদি কোনো ছোটোখাটো বা অল্প মূল্যের হাদিয়া বা গিফট করে তো এটাকে ফেরত দেয় নিতে চাই না এটা কিন্তু ঠিক নয় আল্লাহ নবী আলিসালামকে বা হয়তো প্রয়োজন নাই বা সেটা কোনো সমস্যা তাহলে তাকে বলতে হবে আল্লাহ নবী আলিসালাম আবু জাহাম রাজি আল্লাহ তাল আনু যাতে মনে কষ্ট না পায় ওই জন্য কি করলেন ওই খামিসা একটা চাদর যেটার মধ্যে দাগ দাগ দোড়াকাটা বা সেটা নামাজে গাফিল করে দিচ্ছিল বারবার দৃষ্টি কাটতেছিল ওই দিকে মন চলে যাচ্ছিল ওইটাকে আবু জাহামকে ফেরত দিয়ে তার স্থানে ওই সাদামাঠা কাপড় একটা তিনি চেয়ে পাঠালেন যাতে করে তার মনে কোনো দুঃখ না হয় আল্লাহ নবী আলিসালাম সেই ব্যাপারটাই তিনি খেল করলেন কত বড় তার সুন্দর মহান চরিত্র যার মাধ্যমে তিনি মানুষকে মুগ্ধ করতেন প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তার চরিত্রে মানুষ মোহিত হয়ে তার আখলাক দেখে মানুষ ইসলামে দীক্ষিত হতো এজন্যে আমাদেরকে এই ব্যাপারগুলি খেয়াল রাখা অত্যন্ত জরুরি এদের আমরা বুঝতে পারলাম যে এমন কোনো শরীরে কাপড় বা সামনে বাজাই নামাজ এগুলি কিন্তু রাখা ঠিক হবে না আজ যে মসজিদগুলিকে মজাইক করার এক প্রতিযোগিতা চলছে যেটা আমাদের পরবর্তী অধ্যায় আসবে এই যে বিভিন্ন রং ঢং যেখানে চোখ কেড়ে নেয় যেখানে দৃষ্টি এদিক ওদিক চলে যায় এটা কিন্তু মোটেই ঠিক না অনেক সময় কাপড় চুপড় আজ আমাদের দেখা যায় যে কাপড়ে অনেক সময় কাপড়ে ছবি থাকে ছবি দ্বারা কাপড় দিয়ে সালাত আদায় করা মোটেই ঠিক হবে না ঘরের মধ্যে ছবি রাখা মোটেই ঠিক হবে না কারণ যে ঘরে ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তারা আসে না তাহলে আপনি সারাদিন কাপড় পরে থাকলেন যেখানে ছবি তাহলে আপনার সঙ্গে আল্লাহর রহমতের ফেরেস্তারা আসার তো প্রশ্নই উঠে না এজন্য বন্ধুগণ এই ব্যাপারগুলি আমাদের খেয়াল রাখতে বিশেষ করে সালাত আদায়ের জন্যে আমাদেরকে আল্লাহ বলছেন হুদু জিনাতাকুম ইন্দা কুল্লি মসজিদ যখন তোমরা সলাদ আদায় করতে মসজিদে যাবে সলাদ যখন আদায় করবে তখন তোমরা সুন্দর কাপড় পরে সুগন্ধি লাগিয়ে তোমরা সালাত আদায় করো আর সুন্দরের মাঝে হলো এই যে কাপড়টা আপনাকে সলাতের যে খুশু খুজু বিনয়িতা এবং সলাতের যে আত্মিক দিকটাকে নষ্ট না করে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখা ভালো সেটা হলো এই সালাত আদায় করার সময় চোখ দুইটা পরবর্তীতে হয়তো আসবে মশলাটা আপনাকে শেষ যার জায়গা বরাবর রাখতে হবে চোখ খুলে রাখতে হবে এটাই সুন্নত চোখ বন্ধ করা কি নাই সুন্নতির পরিপন্থী কাজ অনেকে আবার বলেন চোখ বন্ধ করলে আমার খসু খুঁজু বা আমার একাগ্রতা বেশি বাড়ে এর উত্তর আমরা বলবো যখন আপনি চোখ বন্ধ করে ফেলেন একটা সুন্নত পরিপন্থী কাজ করেন শয়তান তখন আপনাকে ডিস্টার্ব দেওয়া বন্ধ করে তাই মনে হয় যে আপনার খসু খুঁজু বা আপনার একাগ্রতা বেড়ে গেল আসলে তা না যেহেতু শয়তানের কাজ হলো কি নামাজের মধ্যে উল্টো পাল্টো কিছু করা যেহেতু উল্টো পাল্টো শুরু করেছেন ও আপনার থেকে ভেয়ে গেছে ডিস্টার্ব পার দিচ্ছে না মনে করছেন বুঝি এতে বুঝি আমার খসু খুঁজু বেড়ে গেল আমার একাগ্রতা বেড়ে গেল না আপনাকে শূন্যতে থেকেই একাগ্রতা বাড়াবের চেষ্টা করতে হবে সুন্নত পরিপন্থী কোনো কাজ করে বিদাত করে চোখ বন্ধ রেখে আপনার খুশু খুঁজু হয় এই কথাটা মোটেই ঠিক নয় বরং মনে রাখতে হবে ওইখানে শৈতানের অসা রয়ে গেছে আমরা সুন্নত মোতাবেক কাজ করার সালাত আদায় করার আমরা চেষ্টা পাবো এটাই হবে আমাদের কাম্য এ পর্যায়ে আরো হাদিস হাদিস ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام يرفعون أبصارهم إلى السماء في الصلاة أو لا ترجو إليهم رواه مسلم আল্লাহর নবী আলিসাল্লাম থেকে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বর্ণনা করে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইয়ান্তাহিয়ান্না আকুয়া মুনিয়ার ফাউন আবসামিল্লা সামাই যারা সালাত রত অবস্থায় যেই জাতি বা যারা সালাত আদায় করে আর চোখ উপরের দিকে দেখে তারা এই কাজ থেকে বিরত থাকবে আওলা তার যেও ইলেইহিম অথবা আল্লাহ রব্বুল আলমিন তাদের এই চক্ষে আর ফেরত দিবেন না অর্থাৎ চরমভাবে নিষেধাজ্ঞা করলেন যারা আসমানের দিকে দেখে নামাজরত অবস্থায় শেষদার জায়গা ছেড়ে তাদের এই অন্যায় কাজ আল্লাহ রব্বুল আলমিন তাদের চক্ষুগুলিকে হয়তো ওই উপরেই রেখে দেবেন আর নিচে ফিরে আসবে না অর্থাৎ চোখের যে জ্যোতি চোখের যে দৃষ্টিশক্তি এটা হয়তো আল্লাহ কেড়ে নেবেন অথবা এর অর্থ হতে পারে যে উপরে দেখে থাকবে আর ডানে বামে পরিজনে আর কিছু দেখতে পারবে না এত বড় একটা হুমকি এত বড় একটা ধুমকি এসেছে এর জন্য সলাতনত অবস্থায় যদি কেউ ইচ্ছা করে আসমানের দিকে দেখে উপরের দিকে দেখে তাহলে তার সালাদ বাতিল হয়ে যাবে দ্বারা আমরা এটাই জানতে পারলাম এ হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ওয়ালাহু আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم لا صلاة بحضرة الطعام ولا هو يدافعه الأخبثان মুসলিম শরীফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি লা সালাত বিহাদরাতিত তাহাম খানা হাজির হয়ে গেছে তাহলে আর সালাত আদায় করা যাবে না আগে আমরা এর বিস্তারিত বলে এসেছি যে যদি ক্ষুধা থাকে তাহলে খানা খেয়ে তারপর সালাত আদা করতে হবে জামাত ছুটে গেলেও করতে হবে আর যদি ক্ষুধা না থাকে তাহলে আপনি সালাত আদা করে খাবেন হাজির হয়ে গেলেও জায়েজ আছে আর কিন্তু মনে বলেছিলাম যে ধরনের আদত বানিয়ে নেওয়া যাবে না রুটিন নামাজের সময় এমনটা করা যাবে না আরও আল্লাহ নবী আলিসাল্লাম বলেন ওয়ালা আখবাসান এবং যখন সে আখবাসান আখবাসান বলতে দুইটি খাবিস বা খারাপ জিনিস একটা হলো পেশাবের চাপ একটা হলো পায়খানার চাপ এভাবে হাওয়ার চাপ পেট থেকে হাওয়া বের হতে চায় পেশাব বের হতে চায় পেশাবের চাপ এসেছে পায়খানার চাপ এসেছে এই চাপ নিয়ে সালাত আদায় করা আল্লাহ নবী আলাইসাল্লাম নিষেধ করে দিলেন কারণ যখন আপনার পেশাবের প্রয়োজন পায়খানা করার প্রয়োজন বা হাওয়া বের হতে চায় এই চাপ নিয়ে যখন চেপে চুপে সালাত আদায় করতে চাইবেন অনেক সময় পেটের ব্যথা হতে পারে সমস্যা হতে পারে এইভাবে যখন সালাত আদা করতে চাইবে তার সালাতের একাগ্রতা নষ্ট হয়ে যাবে তখন তার মন চলে যাবে কখন শেষ হবে তাড়াহোড়া তাড়াহোড়া এবং মনটা একাগ্রতা নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আপনি সালাত অবস্থায়ও থাকেন সালাত ভেঙে দিয়ে আপনি গিয়ে আগে সেই কাজ সমাধা করে উজু করে এসে আবার নতুন করে সালাত আদা করেন এইভাবে তাড়াতাড়ি করে শেষ করে নেবেন এটা কিন্তু মোটেই ঠিক হবে না যদিও বলেছেন ওলামা একরাম যে মাকরু এই অবস্থায় সালাত হয়তো হয়ে যাবে কিন্তু সলাতের নাম্বার কটুক পাবেন সেটা তো দেখা দরকার আল্লাহর কাছে কবুল কর্তুক হবে সেটা দরকার একাগ্রতা কর্তুক হলো সেটা দেখা দরকার এই জন্যে সালাতের শুধু আপনি কোয়ান্টিটি দেখবেন কোয়ালিটি দেখবেন না এটা কিন্তু মোটেই ঠিক হবে না বন্ধুগণ এ পর্বে আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বিদায়ের আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি